কাজে বাংলাদেশের হাতে কোনা কয়েকজন আলেমের মধ্যে যিনি শ্রেষ্ঠতম এবং যার ডিগ্রি এবং থিসিসি হল তহিদের উপর আকিদার উপর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া উনি এতক্ষণ আলোচনা করলেন আমার বিষয়টি দিয়েছে আব্দুল মজিদ বলছে হয়তো দুই তিন দিন আগে যে মহাতাজলা আশারিয়া জাবারিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে আমি বললাম যে আমি এই সাবজেক্টের তো ওই মানের স্পেশালিস্ট না ডক্টর আবুকার জাকার এই সাবজেক্টের স্পেশালিস্ট উনি বলবেন আর এই দিনই জলসায় আলোচনা সভায় এই সকল সেমিনারের বিষয়বস্তু তুমি তো আমাকে যে দিলে এটা তো আমার সেই এই গ্রাম্য আমার জ্যাঠার মতো হলো বাচ্চা কাচ্চার উপর রাগ করে উনি বাচ্চা কাচ্চার কামাই আর খাইতেন না আচ্ছা হজ করে এসেছিলেন আগে বন্টন করে দিয়ে গেছেন যাতে মেয়েদেরকে না ঠকায় আসার পরে বাচ্চা কাচ্চারা বেয়াদুবি করলো উনি ভিক্ষা করে খাওয়া শুরু করলেন আমিও ভিক্ষা করে খাবো তাদের দেখাবো না তাদেরকে অপমান করে দেবো মানুষের খুব যে তারা আমাদের ভাত দেশ না আচ্ছা সে আসাম চলে গিয়েছিলেন আসাম থেকে ভিক্ষা করতে করতে বাংলাদেশে আসতেন আবার বাংলাদেশে ভিক্ষা করতে করতে আসাম চলে যেতেন আমাকে আড়াইটা টাকা দিয়া বললেন আমাকে উল্টা চেঠা করে বলতেন যুদ্ধের সম্পর্কে আমার জেঠা জেঠা গো আড়াইটা টাকা আছে আমার একটা জুতা কিনে দিবেন আমি মারে যে বললাম মা আড়াই টাকা যে দিল সেটা জুতা কেনার জন্য মা তার সাথে আরো আড়াই টাকা যোগ করে দেয়া বললো যে মুরব্বী মানুষ তোর বাপ চাচা করে বড় একটা ভালো চেয়ার জুতা কিনে দিলে তখন খুব ভালো বাটা জুতা ছিল রাবারের বছরের পর বছর পায়ে দেওয়া যেত ভালো চেয়ে খুব ভালো বাটা জুতা এনে দিয়েছি রবারের তাকাইয়া এইভাবে রাগের চলে তাকাই গেছে যেটা কি হইল যেটা গো জুতা তো কিনা দিলেন না আমার ক্ষতি করলেন যে ক্ষতি করলাম কিভাবে আমি তো আরো আড়াই টাকা বাড়ে ভালো তো আনছি ওইখানেই তো ক্ষতিটা করছেন এই জুতা পায়ে গেলে মানুষ আমার ভিক্ষা দেব তো তুমি যে বিষয় দিলা বিষয় তো ভালো দিয়েছ কিন্তু মানুষ এই বক্তব্য শুনবে না পরবর্তী আবার আমার দাওয়াত দিবে যাই হোক সম্মানিত উপস্থিতি আমার পরে আছেন ডক্টর মুজাফর মোহসেন উনি হয়তো বা বিষয়বস্তুর উপর একটু ভালোভাবে আলোচনা করবেন আমি বিষয়ের মধ্যে থাকার চেষ্টা করি কিন্তু বিষয়টা এমন জটিল যার মধ্যে কিছু কিছু আচার না দিলে আপনারা খাইতে পারবেন না আচার যেন আগে দেওয়া শুরু করছি আর কি কিছু মনে করবেন না আবার এরা বলবে যে আপনার মাঝখানে গল্প সম্ভব বলেন কেন যে সাবজেক্ট দিস এটা আচার ছাড়া তো ঢুকানো যাবে না সময় তো উপস্থিতি প্রথম যে বিষয়টা মোরতাজলা কি মোতাজেলা বুঝলে গুলা বুঝলো আজান হল সরিয়ে যাওয়া এতাজালা মানে হলো নিজে সরে যাওয়া সাহাবিগণের যুগ ছিল কোরআন এবং হাদিসে অবিকল যা আছে ঠিক সেটাকে মেনে নেওয়া সেটা আকিদার ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক সাহাবিদের যুগের শেষের দিকে আমি বিস্তারিত ইতিহাস বলবো না শুধু ছাড়া ডাইনেমামে একদম নীরব থাকেন সাহাবিদের যুগের শেষের যুগেই বেড়ে গেল তাকদির নিয়ে কথা বলা তাকদির কি আল্লাহ নবীর যুগে একদিন কথা হচ্ছিল আল্লাহ নবীর রেগে বললেন যে এই জন্য আল্লাহবাক তোমাদেরকে পাঠিয়েছেন এইটা কি তোমাদের কর্তব্য আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করে তোমরা সেটা নিয়ে গন্ডগোল শুরু করেছ আল্লাহ নবী ধমকে বললেন হাদিস সাহি তাকদির নিয়ে সোজা বিশ্বাস করবে এনে বেশি কথাবার্তা বলবে না তাবেদের যুগে তাকদের নিয়ে কথা বেড়ে যেতে থাকলো একজন বললেন যে পঞ্চম খলিফা আসলে পঞ্চম খলিফা নন উনি ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কেন তার আগে একজন আদিল মুজতাহিদ সাহাবী খলিফা ছিলেন তার নাম হলো কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাতি উরওয়া ইবনে সুবাইর আব্দুল্লাহ ইবনে আট দশ বছর তিনি মক্কার ক্ষমতায় ছিলেন এটা আমরা এড়িয়ে যাই ষষ্ঠ খলিফা ওমর আবনা আব্দুল আজিজ তাবেরি তার সে ফজিলত অনেক বেশি আবদুল্লাহ সুবাইর কাজেই আমি একটু দৃষ্টি আকর্ষণ করে গেলাম তাবেইদের যুগে সাহাবিদের শেষের যুগে বিতর্ক বাড়তে থাকলো কোরআনে কারিমের বিভিন্ন বিষয় নিয়ে হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আকিদার সাথে সম্পৃক্ত অনেক কথা নিয়ে ডক্টর সাহেব তৌহিদ নিয়ে সরল আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমার আকিদাটা একটু আমার আলোচনাটা একটু পেচিদা করে দিয়েছে এখন কয়েকটা বিষয় মোতাজলিদের মধ্যে চেপে আসলো একটা হলো তৌহিদ ভাই তৌহিদের উপর আলোচনা করেছেন আপনাদের শুনেছেন তাই না মোতাজালারা বলে আমরাই হলাম বড় তৌহিদবাদী আজলা আদল নেয় আল্লাহ ন্যায় বিচার করেন এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে নাই মোহতাজারা বলে আমরা হলাম ন্যায়পন্থী এই দুইটা দিয়ে আলোচনা শুরু করি তহিদ সুফিবাদীরা বলে তহিদ তহিদ মানে কি তহিদ মানে কি একত্ববাদ না একত্ব সুফিরাও বলে একত্ব সে একত্ব আবার কিভাবে আল্লাহ বান্দা গাছপালা গরু ছাগল সব মিলা হলে এক এটার নাম হলো একত্ববাদ কথা সত্য না মিথ্যা আল্লাহ এক কিভাবে আল্লাহ একাই একক তার সাথে তার সত্তার সাথে তার গুণাবলীর সাথে তার কর্মের সাথে কারো কোনো সম্পর্ক নাই কারো কোনো মিল নাই তিনি একা আলাদা হিসাবে এক না সবাই মিলে এক বুঝের পার্থক্য আমাদের গ্রামে এক হাঁটুডু খেলোয়াড় পা ভেঙে গেছে মানে মস্কিস ডাক্তার সাহেবের কাছে গিয়ে ডাক্তার সাহেব গো পাওয়া যে মস্কিসে একটু ওষুধ দেন ডাক্তার সাহেব মলম দিয়ে দিলেন বলেন যে জায়গায় ব্যথা পেয়েছ সেই জায়গায় মলমটা লাগাও সাত দিন পরের দিনে এসে বলছে ডাক্তার সাহেব মলম তো শেষ হয়ে গেছে রোগের তো কিছু হইতেছে না যে সাত দিনের মলম তুমি একদিন লাগাইলা কি করে সাত দিন পরে না আসবা ডাক্তার সাহেব খেলার মাঠটা কি ছোট যেখানে ব্যথা পাইছি সেইখানে যে আপনি লাগাইতে কইছেন এই বিশাল মাঠের এক কোনা হয়নি আপনার মলমে ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছে সেখানে দেহের মধ্যে না লাগাইয়া হাডুডু খেলার মাঠের মধ্যে লাগাইছে এই তো কি তাও ঠিক মতো না বুঝে সকল কিছু নিয়ে বানাইছে তাও আবার মোতাজেলারা কয় আমরা হলাম পন্থী সে পন্থী কিভাবে যে আল্লাহর কোন নাম এবং গুণাবলী নাই নাম থাকতে পারে গুণ নাই কেন গুণ নাই একটু মাথা পাইতে শোনেন আল্লাহর নাম আছে আসমাউল হুসনা উত্তম নাম আছে সেই নামগুলা ধরে তোমরা ডাকো আল্লাহ নাম এবং গুণাবলী নিয়ে যারা অপব্যাখ্যা করে কুব্যাখ্যা করে ভুল পথে নিজের ব্রেনকে পরিচালনা করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো তাদের কাছেও যাওয়া মা কানু ইয়ামালুন এই অপকর্মের জন্য কিয়ামতের মাঠে তাদের চরম জরিমানা দিতে হবে সূরা আল আয়াত আমি তেলাওয়াত করছি মা কানু ইয়ামালুন আল্লাহর নাম আল্লাহর গুণাবলী কোরআনের আয়াত ইত্যাদির যারা অপব্যাখ্যা করে তাফসীর করে নিজের ভাব মতো চালিয়ে নিয়ে যায় তাদের জন্য খবর আছে কিয়ামতের মাঠে মমতাজরা কি বললো যে আল্লাহ তো কোনো গুণ থাকতে পারে না কেন গুণ যদি থাকে সে তাও সেই ধরুন সে সেরেক হয়ে গেল আল্লাহ নবী বলেছেন ইসমান মান আহসাহা দাখালাল জান্না আল্লাহ নিরানব্বইটি এমন নাম রয়েছে যদি কেউ সেগুলা পাঠ করে গণনা করে তাহলে সে জান্নাতে যাবে আপনার জানেন তো নিরানব্বইটা নাম ভুল আছে অনেক নামের শখের মধ্যে আমার উস্তাদ আল্লাহ মসাইমিন হিসাব করছেন আমার এই ডায়েরির মধ্যে সেগুলো লেখা আছে এখন আমার সময় নাই আল্লাহর বিশুদ্ধ নিরানব্বইটা নাম কি তবে সংখ্যা আমি আপনার কাছে বলে যাই কোরআনে আছে একাশিটা একাশি উল্টাইলে কি হয় আঠারো একাশি আর আঠারোতে কত হইল কোরআনে আছে একাশি আর হাদিস আছে কয়টা আঠারোটা হইল কয়টা আমার ওস্তাদ আল্লাহ ওসাইমিন এটা গুছিয়েছেন আমার ডায়েরিতে রয়েছে সেটা আজকে আমি বলছি তাহলে আল্লাহর গুণ আছে কি নাই আল্লাহ তিনি জীবিত আপনারা জীবিত না মরা জীবিত তাই না জীবনটা গুণ কিনা আপনার মধ্যে যদি জীবন না থাকে তাহলে আপনি জীবিত হবেন আপনি জীবিত কেন জীবন আছে জীবনটা কি আপনার একটা গুণ আপনি আলেম কেন আলেম আপনি আপনার মধ্যে কি আছে এলেম আছে সুতরাং আপনি কি এলেম নাই আপনাকে আলেম বলা হবে এলেমটা জ্ঞানটা কি আপনার গুণ আমি ধীর স্থির হয়ে বুঝাচ্ছি আপনাদেরকে আপনি কাজ করেন ইচ্ছা করেন আপনার মধ্যে ইচ্ছার একটা গুণ আছে কাজে আপনি কি করেন এই যে এখানে এসেছেন ইচ্ছা করে এসেছেন না অনিচ্ছা এসেছেন না মোতাজালাদের বিরুদ্ধে আবার একটু বলেছেন জবরিয়ারা বলবে আল্লাহ ঠেলে আমাকে ওয়াজ মাহফিলে নিয়ে আসছে আমার কোনো ইচ্ছাই নেই আর মোতাজালারা বলবে যে আমি নিজে আসছি আল্লাহ আনে নাই বুঝতে পারতেছেন আমার কথা আর আহলুসুল জামাতারা কি বলবে আল্লাহ পাক আপনার আশার তৌফিক দিয়েছেন সৃষ্টি তিনি করেছেন আল্লাহর তৌফিকে আল্লাহর সৃষ্টি হয়েছে আমার মনের মধ্যে উদয় করে দিয়েছেন আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন ওই সবাই যাও তারপরে আপনি কি আপনি নিজে এসেছেন এখানে আল্লাহ ধাক্কে গাড়ে ধরে নিয়ে এসে বসাইছে আপনাকে না আপনি নিজে আসছেন আপনি নিজেই নিজের আশাটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন এইখানে কয় ভাগ হয়ে গেল জিনিস বোঝা আপনি পায়ের মধ্যে মলম মালিশ করবেন না মাঠের মধ্যে বোঝার পার্থক্য মোটা জেনেরা বলতেছে যে না মানুষ নিজে ইচ্ছার সৃষ্টি করেছে মানুষ নিজে নিজে এসেছে আহলুসুন্নাল জামারা বলবে আল্লাপাক তৌফিক দিয়েছেন ইচ্ছাটা আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন আর মানুষ নিজে এখানে এসেছে যুক্তি কি মোতাজেলারা বলবে আল্লাহ যদি সৃষ্টি করে দিলেন ইচ্ছা তাহলে বান্দার আল্লাহ সোয়াব দিবেন কেন সবাইকে আল্লাহ কেন ইচ্ছা সৃষ্টি করে দিলেন না আল্লাহর জন্য ওয়াজে বহল ভালো কাজের জন্য সবার মধ্যে ইচ্ছা সৃষ্টি করে দিবেন তাহলে আল্লাহ নিজেই ঠকিয়েছেন মানুষকে কিছুকে আল্লাহ বা ঠকিয়েছেন কিছুকে আল্লাহ কি করেছেন জিতিয়ে দিয়েছেন নিজের থেকে এটা আল্লাহর জন্য জায়েজ কার কথা আল্লাহর কথাও না আমাদের কথাও নয় আল্লাহর জন্য কি বৈধ আল্লাহর জন্য কি অবৈধ আল্লাহর জন্য কি ওয়াজেব সেটা আমি আল্লাহর মান্য হয়ে বলতে পারি নিজে আল্লাহর ব্যাপার কথাটাই কে কথাটাই কুফুরি মনে রাখবেন ভালোভাবে আবার জাবারিয়ারা বলবে যে আল্লাহ ঠেইলা আমাকে আনছে আল্লাহ যা করায় তাই আমি করি তাই না সায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ তুমি হাকিম হইয়া হুকুম করো ওঝা হইয়া ঝাড়ো তারপরে কি হাকিম হইয়া হুকুম করো হ্যাঁ, হ্যাঁ, পুলিশ হয়ে ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হয়ে ধরো তাই না এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে করাই আছে কি এই যে এখন আপনাদের করোনা চলছে রোগ তাই না মাছ আমার পথের পকেটের মধ্যে আছে আচ্ছা এখন ডাক্তার সাহেবরা গবেষণা করে দেখেছেন রোগটা ছোঁয়াছে একজন তো একজনে যেতে পারে মাস্ক যদি পরো তাহলে রোগটা কি একটু কম বিস্তার লাভ করে মাস্কে ঠেকাবে এমন কথা না কম বিস্তার করবে আর যদি বলি যে এই মাস পড়লেই আমার কোন রোগ হবে না সব ঠেকা যাবে এটা কার কথা এটা কাদের কথা মোতাজেলাদের কথা আর যদি বলে ডাক্তারের কথা মানি না গবেষণা বুঝি না বেটা কিসের মাস্টার তকদিরে যা ঠেলা তাই করাবে এটা কি এটা জাবারিয়া তাহলে সুনাল জামাতের কথা কি ডাক্তাররা গবেষণা করে দেখেছেন তারা আমাদের চেয়ে দেহ প্রসঙ্গে বহু গুণে তারা পণ্ডিত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন জনকল্যাণমূলক আমি একজন নাগরিক হিসাবে অজ্ঞ হিসাবে মানে ডাক্তারি শাস্ত্রের অজ্ঞ হিসাবে আমি এটা কি মানতে পারি তাই না আবার যদি মনে করি না এইটাই আমার রোগ হয় সব একাডেমির করোনার বিরুদ্ধে মহাযুদ্ধে আমরা জয়লাভ করেছি একাত্তর সালে যুদ্ধে জয়লাভ করেছিলাম এবার করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করে যাব এই মাস নাকের মধ্যে আচ্ছা, এত নেতা নেতা আস্তে একটা আবাল আলোচনাল জামা কি বলবে বলবে যে একটা যেটা ডাক্তারি বিধি বিধান তুমি এটাও করো আমার মনে করে না এইটাই তোমার বাসায় দিবে এটা তাকদিরেও বিশ্বাস করি আবার তাকদিরেও কি তদবিরেও বিশ্বাস করি আমরা কাদারিয়া পন্থী ওই দলেও নাই আমরা জবরিয়া পন্থী ওই দলেও নাই আমরা কোন দল তাহলে সুন্দর জামা এটা সববেও বিশ্বাস করি ডাক্তার বিশ্বাস করি মানে এটাও মানে আবার তকদিরেও বিশ্বাস করি তাক দিয়ে এড়াইতে পারবো না এখন হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন রোগ একখান থেকে আরেকখানে ট্রান্সমিশন হয় না আমি বললাম আপনি তো এই জবরেদের মতো অর্ধেক আয়াত তেলাওয়াত করলেন ওই হাদিসের দ্বিতীয় পাঠ ফেররামিনাল মাজলুম কামা আসাদ এই মহামারী রোগ যখন হয় সেখান থেকে তুমি এমন ভাবে দূরে সরে যাবে যেরকম সিংহর ভয়ে মানুষ দূরে পালায় সেখানে বুখারীর হাদিস সেখানে বুখারীর আরো হাদিস যুদ্ধ চলছে সিরিয়া অঞ্চলে অমর জেলা তাহলে যুদ্ধে শরিক হবেন বর্ডারে এসে সেনাপতিরা বলল এখানে তো প্লেগ ছড়িয়ে গেছে মহামারী ছড়িয়ে গেছে আপনি এখানে কি ঢুকবেন তিন দফা বৈঠক করলেন অমরাজু সিনিয়র সাহাবিদের নিয়ে বাদারি সাহাবিদের নিয়ে সবাই পরামর্শ দিলেন উচ্ছ্বাস হওয়ার ফয়সলা এটাই হলো না আমরা ঢুকবো না আব্দুর রহমান বেন দূরে ছিলেন তিনি ফিরে এসে বললেন ইয়া খালিফাতুল মুসলিমের এই ব্যাপারে আমার একটা হাদিসই জানা আছে কি হাদিস যদি কোথাও মহামারী রোগ লাগে প্লেগ রোগ একটা সাংঘাতিক সোয়াচে আছে যদি মহামারী হয় তোমরা সেখানে ঢুকবেও না আর যাদের মধ্যে হয় তারা বের হয়ে আবার যেখানে সুস্থ মানুষ হয় সেখানে ঢুকবেও না হাদিস আবু ওবায়দান্লাহ সেনাপতি তিনি একটু রাগান্বিত হয়ে একটু রাগান্বিত হয়ে একটু বিরক্ত হয়ে খালিপতির মুসলিমকে বললেন আফের আর কাদরিল্লাহ তকদির থেকে ভেগে আপনি চলে যাবেন হে খালিফাতুল মুসলিম তকদিরে যা সেটা তো হবেই আপনি ডুইকা পড়েন প্লেগের মধ্যে অমর রাজিয়াল্লাহু বললেন যে নাফের রোমেন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ আল্লাহ নির্ধারিত এক তকদির থেকে আরেক তকদির দিকে যাচ্ছে আমি তকদির অস্বীকার করে নাকি আমি সতর্কতা অবলম্বন করছি এই মুহূর্তে আব্দুর রহমানের আউফ এসে বললেন যে হাদিসে রয়েছে আল্লাহ নবী বলেছেন যেখানে মহামারী সোয়াচে রোগ হয় সেখানে তোমরা ঢুকবে না আর যারা ওখানে আছে তারা বের হয়ে আসবে না ফয়সলা হয়ে গেল আমরা কাদারে ভাবপন্দ মানসিকতারও না আমরা জবরিও না আমরা যেরকম তাকাদের বিশ্বাস করি ওইরকম কি তদবিরেও বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি মতাজেলারা বলছে তাওহিদের এখানে আর একটা কথা বলে যাই যে আপনাদেরকে ঠেইলে আনছেন আপনার নিজেরা আসছেন যদি আপনাদেরকে ঠেইলে আল্লাহ তাকে এখানে নিয়ে আসতে নিয়ে এসে থাকেন আপনাদের স্বভাব হবে কি হবে না স্বভাব হবে জেনা যত জনে করে তারা যদি বলে যে আল্লাহ জেনা করাইছে আমি কি করব জেনা কে করায় এখানেই তো কথা ইল্লা তোমরা কিসের ইচ্ছা করো সব আল্লাহর ইচ্ছা তুমি জেনার ইচ্ছাটা করেছো ওটা আল্লাহর ইচ্ছা কিন্তু আগের আয়াতটা আবার বাদ দিছে ওই যে হাদিসের মতো অর্ধেক হাদিস বাদ দিছে লিমান শাহ আমিন কুমাইয়াস তাকিম তোমাদের যাদের ইচ্ছে ইচ্ছা করা সৎ পথে চলা আমি একটু গুছাই বলার চেষ্টা করছি আপনার সাথে বোঝার সুবিধার্থে সাবজেক্ট দিয়ে দিয়েছে ডাইরেক্ট আমার ভাইয়ের মতো সরাসরি আলোচনা করলে আমি কিছুই বুঝাইতে পারবো না আপনাদেরকে সময় তো বসে দিই এবং এক জাবারিয়া মসজিদে ঢুকেছে গরিব মানুষ যা করায় আল্লাহ করায় মসজিদে ঘরে তেল নাই পকেটে পয়সাও নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে মসজিদের মধ্যে ঢুকেছে ঢুকে এখন তেল চুরি করতেছে আর বলে হাজাল বাইতু বাইতুল্লাহ وهذا زيت زيت الله وانا مسكين عبد الله اخذت منه بسم الله এই ঘর আল্লাহর ঘর তেল আল্লাহর তেল আমি আল্লাহর এক বান্দা মিসকিন আবদুল্লাহ বিসমিল্লা করে নিয়ে নিলাম আমার কোন দোষ নেই আল্লাহ মসজিদের মোয়াজ্জিন হলো বড় চালাক ইমাম সাহেবের খোদবার লাঠি হাতে নিয়ে পিঠের মধ্যে মেয়ে হ্যাঁ, এই মাইকটা আল্লাহর পক্ষ থেকে এমন জোরে মাসে পিঠের আট দিন খেয়েছে কয় আমি এই দুই বসার তেল চুরি করছি আর তুই আমার এক হাজার টাকার বাড়িটা মারলি তুইও তো আল্লাহ তেল এইবারে আমি কথা নেই যত খুন করবেন কোন বিচার হবে কোর্টে যে কারণ আল্লাহ খুন করেছে আমি কি করবো চুরি করলে তার কোন বিচার আছে ইসলামে না নাই কি বিচার বুঝলেই তো গেছেন তাই না তাহলে বেশি বুঝলে গেছে জেনা করলে কি বিচার কোর্টে যায় শুধু কোমা তাসা ইল্লাশা আল্লাহ রব্বুল আলম আল্লাহ করেছে আমি কি করবো আমি জানা করছি নাকি বিচার ব্যবস্থা সম্পূর্ণ উঠে যাবে আপনি ছাদের উপরে উঠলেন তুফানে আপনাকে ফেলে দিল আর আপনি নিচে নামলেন সিঁড়িতে পাও পিছলা পরে ঠ্যাং ভেঙে গেল আর কি আপনার এক বন্ধু সাদের থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিল কোর্টে যায় কেস দিলেন যে আমি তো সাদের উপর ছিলাম বাতাসে আমার ফেলাই দিছে আর হাইটা এটা নামতেছিলাম পাও পিসার ঠ্যাংটা ভাঙছে হে বিচারক সাহেব আপনার একটা বিচার করে দেন যে বিচার তো ঠ্যাংগো ভাঙছে ছয় মাসের জেলও দিয়ে দিই হবে আর যদি বলে আমার বন্ধু আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে কোর্ট কেস নেবে কি নেবে না নিবে তাহলে সাদের থেকে পড়া তিনটায় ঠ্যাং ভাঙা তিনটাই দুইটার কেস হবে না আরেকটার কি হবে তাহলে কি জবরিয়া মজাব টিকল টিকবে না মোহতাজেলাতের পক্ষে আবার আমি কয়েকটা কথা বলে যাই সেটা হলো মোহতাজেলা বলতে চাচ্ছে যে আল্লাহর কোন নাম এবং গুণাবলী নাই কেন যদি গুণ থাকে তাহলে একাধিক আল্লাহ হয়ে যাবে আল্লাহর হাত আছে কি নাই আল্লাহর এলেম আছে কি নাই আল্লাহর কুদরত আছে কি নাই আল্লাহর জীবন আছে কি নাই আল্লাহর ইচ্ছা আছে কি নাই আল্লাহর দৃষ্টি শক্তি আছে কি নাই আল্লাহর শ্রবণ শক্তি আছে কি নাই কয়টা বললাম কয়টা বলছি ছয়টা বলছি খেয়াল করতে হবে কেন এই ছয়টা নিয়ে আমার প্যাস লাগবে ছয়টা নিয়ে প্যাস লাগবে এই জন্য যে ব্যাপারে সব আহলুসুল জামা একমত আল্লাহর যত নাম এবং গুণাবলী আছে সব যেভাবে আছে সেভাবে বিশ্বাস করে কোনো তাবিল করি না অপব্যাখ্যা করি না এবং সেটা জেসেম দেহ আমরা বলি না এবং সেটার মতো আর কেউ নেই এইটাই বলি এটার কোনো কেমনত্ব বলি না কারোর সাথে তুলনাও দিই না বোঝা গেছে মোতাজারা বলছে যে কেন আমি যদি বলি হাত আছে মোতাজেলারা একটা গুণ মানে না ছয়টা ছাড়া যে ছয়টা বলছি আমি রিপিট করবো আমার হাতে সময় নেই আশারিরা আশারি মোতাজলাই ছিল এটা মনে রাখবেন আশারি কি ছিল প্রথমত মোতাজ আল্লাহর একটা গুণ মানে নেই কেন আল্লাহর গুণ থাকলে নাকি সেরেক হবে দুইটা হয়ে যাবে এক আল্লাহ এক তার সাথে যদি জ্ঞান থাকে একটা সেরেক তার সাথে যদি কুদ্রত থাকে আরেকটা সেরেক তার সাথে যদি ইচ্ছা থাকে আরেকটা সেরেক শ্রবণ থাকলে আরেকটা সেরেক তার সাথে যদি এই দর্শন শক্তি থেকে দৃষ্টি আরেকটা সেরেক তার হাত থাকলে সেরেক যত গুণ বাড়াবেন তত সেরেক বাড়তে থাকবে তা আদ্যদুল কোদামা হয়ে যাবে এ নিয়ে আমি আর জটিলতায় ঢুকতেছি না এই পর্যন্ত বলে গেলাম আর আশারীরা বলতেছে যে না ছয়টা মানে বাকিগুলা মানে না ওই ছয়টা মানে মোতাজালের একটাও মানে না আমি ওইখানে একটু আলোচনা করি আল্লাহর হাত আছে কি নাই আছে আমি মুসলিউদ্দিন আবার কেউ কেউ মুসলিউদ্দিন নিজেকে আল্লাহর সাথে তুলনা আছে আমার হাত আছে আমি কয়টা মুসলিউদ্দিন এলাম আমার শ্রবণ শক্তি আছে আমি কয়টা মুসলিউদ্দিন এলাম আমার দৃষ্টি শক্তি আছে আমি কয়টা মুসলিউদ্দিন আমার পা আছে আমি কয়টা মুসলিউদ্দিন তাহলে মত দাবি সঠিক না ভুল বহু গুণ থাকতে পারে একজনের গুণগুলো আল্লাহর অস্তিত্বের সাথে কোনো সেরেক নয় এই পর্যন্ত আপনারা মাথায় রেখে দেন খুব সংখ্যে বলছে আল্লাহর হাত আছে না নাই ইয়াদুল্লাহি ফাউকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে অন্য দলিলের আমি নিয়ে আসলাম না থাকলেই উপমা হবে কিনা অনেক হানাবি মজাবের সাথে সম্পৃক্ত ভাইরা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যেন মুসাব্বেহা এবং মুজাসির মুসাব্বেহা মানে আল্লাহর সাথে অন্যকে উপমা দেয় মুজাসির মানে আল্লাহর দেহ বলে আল্লাহর হাত থাকা মানে কি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে কি নাই না না আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহর হাত কি আল্লাহর সিফাত অনেক কিছু ঠিক করে নেন আজকে আল্লাহর দেহ আছে কি নাই আল্লাহর কোন দেহ নাই নাই এ শব্দ যেটা কোরআন তাওয়ান তাকুল আল্লাহ মালা আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা তো না বানিয়ে বলো না কোরআনেও দেহ নাই হাদিসেও দেহ নাই কোরআন এবং হাদিসে যা আছে আল্লাহর হাত আছে পা আছে আল্লাহর চোখ আছে এবং শ্রবণ শক্তি আছে আল্লাহর কান আছে এই কথা আমি কোনো পাই নাই শ্রবণ শক্তি আছে কিন্তু আইন শব্দটা কোরআন কোরআনে আছে সম্মানিত উপস্থিতি আমি হাত পা চোখ কান মিলে এক মসলুদ্দিন একশো মসলুদ্দিন আল্লাহ তার এলেন কুদ্র জীবন শ্রবণ ধর্ষণ এবং তার হাত পা সকল কিছু মিলে এক আল্লাহ না বহুত আল্লাহ এক আল্লাহ মোত আল্লাহরা এখানে ভুল করেছে মুজাসেমারা ভুল করেছে এই জায়গায় আমাদের অনেক আলেম ওখানে শুদ্ধ করে থাকেন খুব গর্ব তাদের আমি নাম বলতে চাই না সৌদি আরবে এই যে বড় বড় আলেমেরা তাও হিট পড়ায় ডক্টর সাহেবের ব্যাপারে তো কত কিছু চোর চোর বলা শুরু করেছে খোলাপানে বাচ্চা খোলাপানে আবু বকর আবু ইয়াহিয়া জাকারিয়া কোন এক ওস্তাদের কাছ থেকে তিনি কি নকল করেছেন না কি করেছেন সুর যে ছেলেটা বলেছে সে ছেলে সামান্য একটা বক্তা অপরাধ কি ডক্টর সাহেব পিছনের বেঞ্চে বসে থাকতে পারে আমি তোমার তা জ্ঞান গরিমা দুই তিনটা বক্তৃতা শুনে বুঝতে পেরেছি ও ছেলে তুমি তো আমার ক্লাসে থাকতে আমি পিছনের বেঞ্চে কেন বারান্দা তারপরে তোমাকে তোমার এলেমের খবর বড় বক্তা তুমি ওয়াশ করো তুমি এলেমের কথা তুমি কেন বলতে চাও তুমি জ্ঞানের রাজ্য কি বিস্তারিত করবা তুমি পিছনের বেঞ্চে কেন তুমি তো পারান নাই দাঁড়ানোর যোগ্য না আমিও সামান্য কিছুদিন শিক্ষকতা করেছি অনেকেই ডক্টর হয়ে গেছে অনেকেই প্রফেসর হয়ে গেছে গেলে এখন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকে সম্মান দেয় ওস্তাদকে অসম্মান করলে তাদের কিছুই হয় না আর ডক্টর আউকার লাকাদের অন্ত মানুষকে বলেছে কি করেছে তাপসিরের মধ্যে কার কাছ থেকে সংকলন তাপসির কি থিসিস ও আহম্মদ বোকা কোথাকার তাপসির থিসিস তাপসির ডিগ্রির জন্য তুমি যদি এই কারণে ডক্টর আবু জাকারিকে চোর বলে থাকো তাহলে যার থেকে উনি নিয়েছেন তিনি একশো বার চোর কেননা তিনি শত শত অনেক বই থেকে নকল করেছেন আমি সেগুলো এখন বলছি না কুকর নেমো না বয়স বিদ্যা মেপে কথা বলতে চেষ্টা করো অন্য কথা বলবো না আরেক ছেলে আবার চোর চোর শুরু করেছে ডক্টর মুজাফর কামদে জিন্দিক হয়ে গেছে আচ্ছা অ্যানালিস্ট বাচ্চা ছেলে ব্রেন আছে আর আমার ওই অপদার্থ একটা ছেলে কিন্তু যে অ্যানালাইসিস করছে তার ব্রেন আছে ব্রেনটাকে কুকর্ম লাগিয়ে দিয়েছে এক পাঁচবার জাকারে আসর আর ডক্টর মুজাফর তাহলে তোমরা যদি ক্ষমতায় দাও ইসলামের নাম নিয়ে ডক্টর আবু বকার জাকারিয়া মাপের যত আলেম আছে সবার হাত আগে কাটবা চোরের ওপরে আর ডক্টর মুজাফর তো গর্দানি থাকবে না জিন্দিগির ওপর আরো বড় সব ডক্টর মুজাফরের মতো যত আছে সব আগে ঘাড় কেটে নেবেন হ্যাঁ, বিদ্যার থেকে নকল করা কত তাফসিলে সবই চাইছে তুমি জানো না তাই সম্মানিত উপস্থিতি এই কুকর্মের থেকে পিছিয়ে যাও বিদ্যা অর্জন করো জ্ঞান অর্জন করো বোঝার চেষ্টা করো ভালোভাবে শুরু করো তারপরে যে কুকাম পথে কাটে শুরু হয়েছে বক্তৃতার মঞ্চে কোনো জ্ঞান নেই এলেম নেই কারো কারো কিছু কিছু আছে সীমা লঙ্ঘন করছ আর মানুষ চিৎকার করছে আমার আগে টাঙ্গাইলে বক্তৃতা করলো এক বাচ্চা ছেলে ছোট হয়ে গেছে এই দুঃখে কান দিতেছে আমার আড়াই সংগঠনের তাপসির খালি কান দেয় কবিতাটা পড়তে পারে না কান বুঝলাম আর তারও তো কোনো দোষ না সে বলছে আমি শুরু করেছি এমন ভাবে করবো সেটা যে পৃথিবীতে আর কোনটা হবে না তার মানে সে বলে নাই যে আমি কাজটা করেছি ও কামও করে নাই পৃথিবীতে নাইও তাহলে দোষটা কথা ঠিক বা ঠিক বলে তাদের ও লেখেই নাই লেখবে স্বপ্ন দেখছে কেমন আর দুনিয়া তো নাই দুইটাই সত্য তো আপনি চিৎকার পারেন কেন শ্রোতা কত বড় কারণ ভাই রে ভাই ক্যার ক্যারি বোধ নামটা ইয়ের মধ্যে না না ওটা না আমি কারণ আমাদের কথা বলছি না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি ইমাম ইবনে কাছে তার বেদায় নেহায় উল্লেখ করেছেন কার ক্যারিবুদের নাম তার লকব যুগের মানুষ সে বলছে যে আমি আমার আব্বাজানের কাছে শুনেছি আমার আব্বাজান অমুকের কাছে শুনেছেন তিনি আল্লাহ নবীর কাছে শুনেছেন যে ব্যক্তি দুইটা কাজ করবে সে জান্নাতে যাবে যে কি কি কাজ যে একটা আমার আব্বা জানে ভুলে গেছে আর একটা আমি ভুলে গেছি আপনারা শুনেন ধন্যবাদ দেন না যে কি পরিমাণ কি করেন আল্লাহ ভালো জানেন সম্মানিত উপস্থিতি মনে আছে না তৌহিদ তৌহিদ হলো আল্লাহর কোন গুণাবলী নাই বললি কেন আল্লাহর যদি কোনো গুণ থাকে অনেক আল্লাহ হয়ে গেল তো এটা তো আমরা মানতে পারি না ফট করে আমি শেষ করে দিই ডক্টর সবাই শিখেছেন ওটা ওরা মানবে না আদল ন্যায় আল্লাহর সবসময় ন্যায় বিচার করতে হবে বাইনাল মানজিলাতেন এটা একটু ইশারা দিয়ে হাসান তা দেবে ইমাম বুখারি তার সোহেল বুখারিতে বহু জায়গায় কালাল হাসান কালাল হাসান নিয়ে এসেছেন উনি সত্তর বছর বক্তৃতা করেছেন বলা হয়ে থাকে যে হু হু এক বক্তৃতা দ্বিতীয়বার করেন সত্তর বছর বলা হয়ে থাকে তিনি দশ দিচ্ছেন মসজিদের মধ্যে শাল তোর আগে আগে কথা বলে ওয়াসেল ইবনে আতা আমরা নবায় বোধহয় ছাত্র একজন এসে বলছে যে গুনায় কাবিরা যদি কেউ করে তাহলে তার কি হবে ও বলতেছে গুনায় কাবিরা মো মেনো না কাফেরও না মাঝামাঝি অবস্থানে আছে ইমান এবং পুকুরের মাঝখানে ইমান এবং পুকুরের মাঝখানে কোনো জায়গা আছে কিনা হয় মোমেন ফাসেক না নাকি কি ভালো মোমেন না হলে কাফের বলে যে সে মৌ মেনো না কাপড় না দুইটার মাঝখানে কামিরা গুণা যেহেতু করে ফেলেছে কত বড় ব্যাদব কত বড় ব্যাদব কত বড় ব্যাদব এত বড় তাবি সেখানে বসে আছেন সেই মসজিদের মধ্যে বস্তায় সেখানে শত শত হাজার তাহা তাবি যা যিনি ওস্তাদ যিনি মাক্কায় গেছেন তাবিরে সবাই ধরেছে যে আপনি ওয়াজ করেন আমার অনুবাদ করার সময় নেই ডক্টর সাহেব এসে গেছেন তুমি কি বললে এটা পরে আস্তে আস্তে সরে গেলে খুঁটির মধ্যে হ্যাঁ, হ্যাঁ, কার সামনে কি কইছি রে সরে গেল হাসান বসিম কাদে তাজাল আমাদের যে আকিদা আমাদের যে বিশ্বাস সাহাবিগণের বিশ্বাস তাবিগণের বিশ্বাস সেটা থেকে অন্য লাইনে চলে গেছে ও মোতাজেলা হয়ে গেছে দূরে সরে গেছে মানজিলাতুন বাইনা মানজিলাতাই আবু আলী আল জুব্বাই তার সাথে বাস হলো আলাশারি তুমি তো আশারি না কথা বলতে চাই ঢুকার সম্ভব না আশারি মোতাজিলি ছিলেন একই যুক্তি ছিলেন পরবর্তীতে বেলাদের সাথে মিলে তারপর তার আকিদা অনেকটা শুদ্ধ হয়েছে সেফাতের মতো ছয়টা সেফত যেটা বলেছে ওই কটা মেনে নিয়েছেন হাতও মানেন নাই চোখও মানেন নাই তাও মানেন নাই মোতাজদের সাথেই রয়ে গেছেন পরে অনেক কথা ভালো বলেছেন এই জন্য আহলে সুন্দর জামাতের মনে করেন যেহেতু তিনি অনেক কথায় পথে এসেছেন সুতরাং তাকে আমরা ওই ভাষায় পড়া ভাষায় গালি দেব না এই এই সিন্দিক তিনদিকে আমরা ওনাকে বলবো তবে মোতাজলায় মোতাজলাই তিনি ছিলেন সাথে আর তিনি তিনশোর পরে এই তিনশো তেত্রিশ কিংবা তেইশের দিকে মারা গেছে আর মাতৃ রীতি হলেন হেলাফা আরব এলাকার লোক না এই মা ওরান হারান তিনি হানাফি তিনি এই একই কথাই বললেন অনেকগুলো মেনে নিলেন অনেকগুলো মেনে নিলেন না সেটাকে তাহিল করলেন ব্যাখ্যা করলেন সেই ব্যাখ্যার মধ্যে এখনো রয়েছেন মাতৃদিরা এখনো রয়েছেন আশারিরা যদিও দেওবন থেকে যে সজ্জাতুলাল বালেগার সারা বেড়েছে দেওবন তাদেরকে আকিদা হিসেবে নিজেদেরকে সালাফি ঘোষণা করেছে যদিও বলেছে যে এই উপমহাদেশে যারা সালাফি দাবি করে তারা মূলত ওই সালাফি বলতে যা বোঝায় তা তারা বুঝেই নেই আহলুল হাদিস বলতে খালি মুহাদ্দিস বোঝাচ্ছেন আজকের আর সেটা আমার আলোচনা নাই দুই এক কথা বলে আমার বক্তৃতা শেষ হাত আছে কি নাই আল্লাহর গরুর হাত কয়টা বলতে পারবেন আর ওই ভাষায় সামনের দুই পাকে হাত বলে এমরাল কাসের কবিতার মধ্যে আছে যখন নিজের এই বিদ্যুৎ এমন ভাবে চমকাচ্ছে যেরকম আমার ঘোড়ার সামনের দুই হাত চলে এখন কবিতা বলছি না কেননা অনেকেই বলছেন যে ডক্টর জাকির নায়কের চাইতে অম বক্তার ভাইরাল বেশি হয়ে গেছে ওই জায়গাটাতে এমরাল কাসের কবিতার মতোই হলো ওটার বললাম না যেহেতু সময় নেই আমার হাতে নাহলে আপনাদের সামনে আজকে সবকিছু মিঠাই মিঠাই এক জায়গাটা বলতাম সময় তো বুঝতে গরুর হাতে আঙ্গুল কটা কয়টা দুইটা ঘোড়ার হাতে আঙ্গুল কয়টা বিড়ালের হাতে আঙ্গুল কয়টা আপনার হাতে আঙ্গুল কয়টা সবটি হাত কি হাত না যে ব্যক্তি কোনোদিন ঘোড়ার হাত দেখে নাই সে কি বলবে মনে করবে মানুষের মতো পাঁচ টাঙ্গুল আছে ঘোড়া রাতের মধ্যে যে ব্যক্তি কোনোদিন হরিণ দেখেনি মোষের সিং কয়টা গরুর সিং সে বলবে কি হরিণের সিং গরুর সিংয়ের মতোই হবে আর যখন হরিণের সিং সামনে আনবে তখন বলবে এটা তো একটা গাছের ডাল কথা ঠিক না ম্যাডিক আপনি কি করে বললেন আল্লাহর হাত থাকলে মানুষের হাতের মতো হবে আল্লাহর পা থাকলে মানুষের পায়ের মতো হবে ঘোড়ার পায়ের সাথে গরুর পায়ের মিল নাই গরুর পায়ের সাথে বিড়ালের পায়ের মিল নাই বিড়ালের পায়ের সাথে মানুষের পায়ের মিল নাই আর ঘোড়া গরুর সিংহের সাথে মোষের সিংহের সাথে আপনার হরিণের সিংহের মিল নাই আল্লাহর হাতের সাথে আল্লাহর পায়ের সাথে কিভাবে সৃষ্টিজীবের মিল হতে পারে আপনি তাজ সিম তাসবি কেন করতে গেলেন সম্মানিত উপস্থিতি আর একটা কথা তারা বলল যে আল্লাহর সবসময় আসলাহ কাজ করতে সব খরচ করে দিচ্ছে আল্লাহর উপরে মমতা আল্লাহ সবসময় যেটা মঙ্গলজনক সেটাই করবে কি করবে আল্লাহ নেককারকে জান্নাতে দিতে বাধ্য আর বটকারকে জাহান নামে দিতে কি বাধ্য আল্লাহ বাধ্য না আল্লাহ দয়া করে জান্নাতে দিবেন বিস্তারিত আলোচনা আমি আর করলাম না এখানে আল্লাহ বাধ্য না দয়া দয়া আমল হলেও শিলা আমলের লোক নয় আমলের কারণেই জান্নাতে যাবেন এটা হবে না রাহমাতিহি আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি নিজের দয়ার চাদরে আমাকে আবৃত করে না নেন তাহলে আমি নিজেও মাপ পাবো না মুক্তি হবো না জান্নাতে যেতে পারবো না আর দুই ব্যক্তি একজন অহংকার করে বলছে এই বেটা তুমি কিন্তু জাহান নামে যাবা অনেক আমলদার মানুষ মারা গেছে কে আমাদের মাঠে দেখা গেল খুব সঙ্গে বলছে আবু দাউদের হাদিস যারে ধমক দিলে সে জান্নাতে চলে যায় আর যে ধমকাচ্ছে নেককার মানুষ সে জাহান নামে চলে যায় বললো যে বলা আলামিন আমি নেক কাজ করেছি আমার ঐতিক কেন আরো গুণা করেছে এটা ওই কেন বলছো তুমি নেক কাজ ছিল কিন্তু অহংকার করেছে আর গুণা করেছিল কিন্তু বিনয়ী এটা আল্লাহর জন্য উচিত হলো না অনুচিত হলো আদলুন ফিয়া সবসময় আল্লাহ তুমি যা করো তুমি বাধ্য নও তুমি যেটা করবে সেটাই কি এবং একটা গল্প করে আমার বক্তব্য শেষ গল্প কিন্তু আছে আবু জিব্বাই এবং আবুল হাসান আশারি অনেক কাজ করেছেন ভালো ভালো অনেক কিছু তর্ক শুরু হয়ে গেল একজন শিশু অবস্থায় মারা গেছে আরেকজন বৃদ্ধ অবস্থায় মারা গেছে আশারির সাথে বিতর্ক শিশু প্রশ্ন করছে আল্লাহকে হে আল্লাহ তুমি আমাকে শিশু অবস্থায় কেন মারলা আমি ভালো ভালো আমল করতাম শিশু মারা গেলে জান্নাতে যাবে কি জাহান নামে যাবে সেখান তো অনেক কথা আছে যে তুমি আশারি উনি ধরে নিয়েছেন ওইভাবে আমার ডক্টর সাহেব বলবে যে কেন তো অন্য মাসালা আছে আমি মাসালা আমাদের কথা বলছি না আশারি আবু জুব্বাইয়ের মধ্যে হচ্ছে একজন পাক্কা মোতাজলি একজন মোতাজলির থেকে এসে আশারি হয়েছে অনেকটা আহলুসুল জামাতের কাছাকাছি চলে এসেছেন মতাজেরদেরকে অনেক পরাস্ত করেছেন তিনি বিভিন্ন করে তসমস করে দিয়েছিলেন কিন্তু নিজে বাইরে এসে সারতে পারেন নাই ভিতর থেকে ওই আগেরটা রয়ে গেছে একটু দেরিতে পাঠা কাটাইলে যেটা হয় হো করতেই থাকে নওয়াজ জালেক ওনাকে আহলসুল্লাহ রাহেমহল্লাই বলেন আমরাও বলি যেখানে ত্রুটি সেখানে বলি সামান্য দোষ ত্রুটির কারণে আমরা কাউকে কাফে আমরা কাউকে জিন্দিকে এই সকল কথা আমরা কখনো বলি না কেউ যদি বলে থাকেন সেটা তার স্লিপ অফ টান একজনে বলি সারা বিয়ে হইল মেনামাজি বিয়ে করেছে বিয়ের বাচ্চা হলো বাচ্চার জারজ না হারাল তোমার পয়েন্ট মনে কিন্তু বাচ্চা জারজ না হারাল সব তো বলতেছে বাচ্চা যার বক্তৃতার জোশে বাচ্চা কার ভালো দলের ফরাস মহিলার সাথে ব্যক্তি জেনা করেছে যার ঘরে হয়েছে তার বিয়ে হোক বা না হোক বাচ্চা তার অলি ছাড়া বিয়ে হয়েছে বাচ্চা হালাল্লা হারাম কথা আছে সূচনাদের শেষ বেনামাজির সাথে নামাজির বিয়ে হয়েছে মেয়ের আরেকটা রং বাচ্চা হলে সে কি পরিস হবে কিনা পরিস হবে অত সোজা নয় ডক্টর সাহেব আমাকে উসুল পড়াইতে দিয়েছেন ওনার মাদ্রাসায় সব ফতো একদিকে ধাক্কায় নেওয়া যাবে না সূচনা এক মাঝখানে আরেক রেজাল্ট আরেক প্রত্যেকটা দলিল আছে এই জন্য আল্লাহ মোসাইমিন মুস্তাহেদ বাকিরা মুস্তাহেদ না ফট করে একটার সাথে একটা জোড়া লাগায় বলে দেন এখন যিনি ওয়াজ করেছেন বড় জনকে কেউ কিছু বলার সাহস পায় নাই ছোট্টারে বলছে তুমি যে নিজেই কইলেন তোমার বাবা নামাজ পড়ে না তাহলে তুমি কি হালাম জাদা না হারাম জাদা ওই বক্তৃতা কেউ আমি এগুলো আগে বুঝতাম না ইন্টারনেটে কি হয় আমার পোলা একটু একটু শিখাইছে আর কি বিড়ি খাওয়া ধরাইতেছে নেশা বাবা তুই তো আমার এগুলো ধরাই না তুই তো আমার নেশা ধরা শিখিতেছিস সময় তো ওই যে ইকবাল বারবার বলে স্যার একটা বাই করেন একটা দরজা খোলেন এই সেই নানান কিছু যাই হোক ওইটা আমি বলে শেষ করি সম্মানিত উপস্থিতি বাচ্চায় যদি কেমতের দিন আল্লাহকে বলে যে তুমি আমাকে ছোট কালে মানলা কেন এখন আমি জান্নাতে যাইতে পারতেছি না আমল তো কিচ্ছু করতে পারি নাই এটা আশারই মত আশার এই ত্রুটিগুলো এখন যদি আমি খুবই হাই ফিলোসফি দেখলাম মতাজেদের আশারিদের আমি নিজেও ঠিক মতো বুঝি না আপনাদের আমি বুঝাইতে পারবো না হাই থটের ভিত্তিতে এগুলো আমরা তৃতীয় তৃতীয় লাইনের কথা বলতেছে আমি প্রথম যে হাই থট যে চিন্তাগুলা ফিলোসফি সেগুলো ধারে কাছে যাওয়ার মতো বিদ্যা বুদ্ধা আমার এখন আছে বলে আমি মনে করি না মাঝামাঝি যে আলোচনা সেটা আমি এখানে আপনাদের সঙ্গে বসতে আপনারা কিছু বুঝবেন না একবারে খুবই নিম্ন সারির ব্যাখ্যাগুলো আমি উপস্থাপন করছি উপমা দিয়ে কেন তুমি আমাকে শিশুকালে মারলে আল্লাহ আমি বড় হলে তো নেক কাম করতাম সরা জান্নাতে চলে আমি এখানে আটকা থাকতাম না সারির কথা আবু আলী জুব্বাইকে আবু আলী জুব্বাই বলতেছে মতাজিলি যে আল্লাহ জানতেন যে তুমি বড় হইলে তুমি খারাপ কাজ করতে এই ছোট কালে মায়ের আল্লাহ একটা ভালো কামই করছে দুই নম্বর প্রশ্ন যে বড় হয়েছে অথচ খারাপ কাজ করছে সে যদি আল্লাহকে বলে আশারই প্রশ্ন করছে না ওয়ালিজুব ভাইকে যে আল্লাহ তুমি ছোট কালে কেন আমাকে মারলা না ছোট কালে মারলে তো এই খারাপ কাজও করতাম না আমার জাহান নাও যাইতাম না আপাতত তো দুইটার মাঝ আমাদের থাকতে পারতাম আল্লাহ বললেন যে তুমি কি কর্তা সেটা যেটা আমার এলেমে আছে সুতরাং আমার বিরুদ্ধে তোমার তর্ক করা চলবে না তোমাকে যখনই মারতাম তুমি তখন খারাপের উপরই মারা যাবে হ্যাঁ এই তো পথে আসতেছ এইভাবে তিনটা তর্ক হলো তিনটা তর্কে আবু আলী ইলশুদ ভাই আশারির সাথে পরাজিত হলেন পরাজিত হওয়ার পরে আশারি মানে আশারিদের স্থানে মতাজের অনেকটা তসনস হয়ে গেছে মতাজেলে চিন্তা রয়ে গেছে আবার এখন খালি যুক্তি ওড়ায় এই যে এক ছেলে আমাকে এই বইটা দিয়ে গেল আলামের জামে মসজিদে একশত পাঁচ পৃষ্ঠা আহলে সুলন জামাতের যত আকিদা সব উল্টে ফেলেছে কর্তুক এই বলেছে নবী এই বলেছে সেহেতু এই বলেছে আমি বললাম যে তুমি যে ওই পর্যন্ত গেলা তার আগ পর্যন্ত আলিসুল্লাহ আকিদা সেটেল হয়ে গেছে এরা সব তিনশো হিজড়ি পরের লোক চতুর্থ হিজড়ি পরের লোক আর ওলা আমাদের যেখানে যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো যদি একত্রিত করে তুমি বই লেখ তাহলে ওই তাবেদের যে হয়েছিল খালিফা ওই কিতাবটা পিটাই পিটাই তারা আসছে এক সাহাবি জেনা করেছে সাহাবা কে কে জেনা করেছে একটা কিতাব লিখলেন কিতাব ঠিক হবে না ভুল হবে সাহাবিদের মধ্যে কারা কারা মদ্যপান করেছে এই একটা কিতাব লিখলেন কিতাব লেখা ঠিক হবে না ভুল হবে কেউ কেউ সাহাবিদের ভুল ধরেছেন ওই ওই গায়ের চলতে হবে ডক্টর মুজাফরের বিরুদ্ধে অভিযোগ যা উল্লেখ করা হয়েছে এই লোক আমাদের নেতার বিরুদ্ধে কথা কইছে এই জন্য আল্লাহ তার জবান খারাপ করে দিয়েছে সাহাবিদের বিরুদ্ধে কথা বলেছে আগেও কাটছে পরেও কাটছে যাই হোক আমি বলি যে ওটা থাক সম্মানিত উপস্থিতি কাজে কোন পর্যায়ে আসছি ডক্টর সাহেব কিনা কথা বলছিলাম না হেরে গেছে আচ্ছা যাই হোক যেহেতু হারিয়ে গেছে এটা ভালোই হয়েছে ডক্টর সবাই সব বসে রয়েছে কালাম নিয়ে একটা কথা বলে শেষ করি আল্লাহ কথা বলেন কি বলেন না হ্যাঁ কথা বলেন আশারির কথা হলো আল্লাহর কালাম জবান না বের হয়ে আসে আল্লাহর কালাম আছে কিন্তু সেটা কা এমন বেদাতিহী তার সত্তার সাথে কথা নিহিত আছে সন্নিহিত আছে ওহি যেটা আসে এই কোরআনের মধ্যে যেটা আসে সেটা সরাসরি আল্লাহর কালাম না আল্লাহর কালামের অনুবাদ মোতাজলারা বলছে কালামই নেই আল্লাহ কালাম করেনি না যেটা বলেন সেটাই সৃষ্ট এটা তার সেফত না মোতাদ্দিত আর আশারই বলেন কালাম আছে তিনি কালাম করেন এটা তো জাতিসত্তার একটা গুণ কিন্তু সেই কালামটা জিব্রাইলের কাছে দিচ্ছেন অনুবাদ করে সেই অনুবাদটা আল্লাহ নবীর কাছে পৌঁছেছেন তাহলে হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য কি থাকলো ওয়াহি দুইটাই আল্লাহ নবী যেটা অনুবাদ করে বলেন নিজের থেকে সেটা কি হাদিস কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি থাকবে আমার আরেক দল বলতেছেন যে পৃথিবীর বুকে যত কালাম সব আল্লাহরই কালাম কুল্লু কালামিন ফিল উজুদে কালামহু সাওয়াউন কানা নাজমুহু আও নাসরহু সুফি সাপরা বলেন যত কথা কুত্তার ও কার আওয়াজ আল্লাহর আওয়াজ সুরের আওয়াজ কার আওয়াজ গাধার আওয়াজ কার আওয়াজ ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল সবচেয়ে খারাপ আওয়াজ আওয়াজ গাদার আওয়াজ আল্লাহ পাক বলতেছেন আর গাদার আওয়াজ যদি আল্লাহর আওয়াজ এক হয় তাহলে আল্লাহর আওয়াজ সবচেয়ে বেশি খারাপ হবে না এখানে আহলুসুল জামাতের দরকার আহলুল হাদিসের প্রয়োজন এখানে আবার চলে আসবে আপনার বাংলা ভাষায় বা দেওয়া বাংলা ভাষায় খোদ বা না না যায় ওনার ভাষায় সালাতের মধ্যে সুরা ফাতেহা অন্য ভাষায় পড়া যায় কি না যায় কোরআনের সংজ্ঞা হল আল্লাহর কালাম অর্থ এবং বাক্য দুটোই আল্লাহর সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত ফরজ ফাকরাও মা তায়াসসার মিনাল কোরআন কোন মাযহাবের কোন পার্থক্য নাই দাঁড়ায় আপনি বললেন আল্লাহ বহুত বড় মেহেরবান হে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জো রব হে সারে জাহান কা আল্লাহ আজম দিয়ে শুরু করলেন উর্দুতে বা ফার্সিতে তর্জমা করে আল্লাহ আজম করে রুকুতে চলে গেলেন সালাত হবে কবে হবে না মাঝহাবি ভাইদের একটা মত আছে ইমা আবহানি সকল কথা বলছেন আমার যা আমি বলতে চাই না তবে মত আছে উজোরের সময় যায় আছে আর খোদবার মধ্যে কি নাই খোদবার মধ্যে নাই কেন খোদবা হলো চার রেখাতের জায়গায় দুই রেখাতের বদলে তাহলে কোন দিকে খোদবা দিতে হবে পূর্ব দিকে না পশ্চিম দিকে খোদবার মধ্যে উজু ছুটলে খোদবা হবে কি হবে না নামাজের মধ্যে উজু ছুটলে তাহলে দুই ধরে বদলে না খোদবা আলাদা বিষয় জুমার ছাড়া দুই রেখাতে খোদবা আলাদা বিষয় না হলে কেবলামুখ হয়ে খোদবা দিতে হবে আর বাইরে ছুটে গেলে খোদবা না যায় হবে সালাদের মধ্যে বলতেছেন ফার্সি অনুবাদ পড়লে সালাত হয়ে যাবে আর খোদ্বার সাথে সালাতের কোন সম্পর্ক নেই বক্তব্য ভাষণ সেটাকে অনারবি ভাষায় খোদ্ব দিলে খোদ্ব হবে না কতটা কতটা যুক্তিসঙ্গত হানাবি মজাবের কোন কেতাবেই নাই আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খোদ্া দেওয়া যাবে না এই সকল কিছু ফালতু ভাষা মৌলবীর কথা সালাত হয়ে যাইতেছে তোমার একজনে বলতেছে যে ভাই তো তোর এত খারাপ কেন একটা বেজার করে শেষ ভাই রে প্রেম করতে যায় একেবারে দৈহিক মিলন হয়ে গেছে পেটে বাচ্চা ধরে গেছে তো বলছে কেন কন্ডম ব্যবহার করতে পারলি না বলছে হুজুররা বলে কন্ডম ব্যবহার করা মকরু জেনা করে ফেলেছে পেটে বাচ্চা ধরে ফেলেছে হারামের উপর হারাম করে ফেলেছে তার কিচ্ছু যায় না কয় কন্ডম ব্যবহার করা মকরু সালাতের মধ্যে করে ফেলাইলা আর উপস্থিতি কালামটা কার কালাম কিছু মনে করবেন হানাবি সেগুলো ফতাও বা মানে ওটা বলেনও নাই যারা সরাইতেছেন পথে তাদের ব্যাপারে বলছি হানাবি মজাব প্রসঙ্গে আমার ধারণা অনেক ভালো খারাপ করছেন আপনারা তো কালামটা কার শব্দ বাক্য ভাষা সব মোহতাজেরা বলে কালাম নেই আশারেরা বলেন যে অনুবাদ করা তাহলে হাদিস আর কালামের মধ্যে পার্থক্য থাকলে কোন জায়গায় ইমাম আহমদ রহমান বলেন তেলাওয়াত মাখলুক মাতলু গায়ের মাখলুক কত বড় সূক্ষ্ম ব্যাপার এটা বলে আমার বক্তব্য শেষ তেলাওয়াত মাখলুক সৃষ্টি করা তিন সরকার আমলে জেল খেটেছেন শুধুমাত্র এক কথা নিয়ে আল কোরআন কালাম গায়রু এটা নাজামা ওয়া মা'না আল্লাহ সুবহানাহু সরাসরি আল্লাহর কাছ থেকে আল্লাহ নবীর কাছে আসেন লৌহ মাহফুজ থেকে নিয়ে আসেন চতুর্থ শেষ আসমান থেকে নিয়ে আসেন এটা বলিষ্ঠ মত নয় আল্লাহর কাছ থেকে সরাসরি জিব্রাইল যেভাবে আল্লাহ বলেন সেইভাবে নিয়ে আসেন সুরা সাবাদ তাফসীরের মধ্যে সহিউল বুখারির আদি ইমাম বুখারি স্পষ্ট হয়ে বলেছেন ইবনে তাই বলেছেন আল্লাহর কাছ থেকে যত আয়াত আসে প্রত্যেকটা আয়াতি জিবরিল আল্লাহর কাছে নিয়ে আসে সোজা করে সম্মানিত উপস্থিতি সব হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসা এবারত নেই অনুবাদ নেই আমরা মোতাজেলাও নই আমরা আশারিও নই আমরা মাতিরিদিও নই আবার আমরা মোজাসেমাও নই হওয়া নই যেভাবে আল্লাহ বাদ যা সেট করেছেন ঠিক সেটা সেইভাবে মানা এই জন্য আহলুসুল জামাতের নেতৃত্ব থেকে সেই সাহাবিগণের যুগ থেকে এই পর্যন্ত কারা আছে আহলুল হাদিসরাই রয়ে গেছে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আকিতার পক্ষে আমলের ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে সকল ক্ষেত্রে বিশুদ্ধ আকিদার সহি প্রতিনিধিত্ব আহলে ইসরাই করছে আবার এই সহি আকিদা সহি করে আবার আহলে হাদিসের নামটাকে ডুবাই দেন না মান হাজের উপর একটা আলোচনা ডক্টর মুজাফর করেছে রাজশাহীতে ভাষা একটু করা হয়ে গেলেও একটা দিক দর্শন দিয়েছে তাকে তো জিন্দিক ফতোয়া দিয়ে দিয়েছে আমাদের এক ছোট ভাই ভাষা সংযত করো তোমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ